কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম জেনে রেখো দুঃখ আছে তোদের নাসিবে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা মানে কি যুবক যুবতীর মিলন রমনা পার্কে বসে প্রেমের আলাপন ভালোবাসা মানে কি যুবক যুবতীর মিলন রমনা পার্কে বসে প্রেমের আলাপন বিধর্মী দেশ করছে যাহা তোমরাও কি করবে তাহা বিধর্মী দেশ করছে যাহা তোমরাও কি করবে তাহা পরকালের ভয় কি তোদের নাই কিরে মনে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসতে হলে মা বাবাকে বাসো নোংরা সব ছেড়ে এবার ইসলামে আসো ভালোবাসতে হলে মা বাবাকে বাসো নোংরা সব ছেড়ে এবার ইসলামে আসো তবে পাবে সুখের ছোঁয়া পেলে মা বাবার দোয়া তবে পাবে সুখের ছোঁয়া পেলে মা বাবার দোয়া তোমার জীবন ধন্য হবে মাকে হাসালে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসার পবিত্রতা নষ্ট করছে কারা তোমরা যাদের বন্ধু ভাবো আসল শত্রু তারা ভালোবাসার পবিত্রতা নষ্ট করছে কারা তোমরা যাদের বন্ধু ভাব আসল শত্রু তারা যুব সমাজ ধ্বংস করা ইহুদিদের পায়ে চারা যুব সমাজ ধ্বংস করা ইহুদিদের পায়ে চারা যুব সমাজ হুশিয়ার সময় থাকিতে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম জেনে রাখো দুঃখ আছে তোদের নসিবে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম রাস্তাঘাটে করছে মিলন নেই কি তাদের লজ্জা সরম জেনে রেখো দুঃখ আছে তোদের নাসিবে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কুসংস্কারে ডুবে আছে দেশের ছেলে মেয়ে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে কি জানি একদিন পেয়েছে ভ্যালেন্টাইন ডে